বন্ধুরা শুনছিলেন তামাদ্দুন সাংস্কৃতিক কেন্দ্র টাঙ্গাইল শিল্পীদের প্রথম পরিবেশনা হৃদয় ছোঁয়াশুর গানের কথাও সুর করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ফিরোজউদ্দিন আল আজাদ জাহিদুল ইসলাম ও আশরাফুল ইসলাম অ্যালবামটিতে কণ্ঠ দিয়েছেন ফিরোজউদ্দিন আল আজাদ জাহিদুল ইসলাম শামসুল হক মাসুদুর রহমান মুশারফ হোসেন আশরাফুল ইসলাম নাজমুল হক ও শিশুশিল্পী আবদুল্লাহ আল মুবিন তামদ্দুন সম্পর্কিত যাবতীয় আপডেট পেতে লগ ইন করুন W W W dot Facebook dot com slash Tamaddun TGL কবর যেদিন ডাকবি আমায় জীবন সন্ধ্যা সন্ধ্যাবেলা বেতে ডুবে যাবে গো আমার এই জীবনের খেলা বেতে ডুবে যাবে গো শ্রোতা বন্ধুরা খুব শীঘ্রই প্রকাশ হতে যাচ্ছে তামাদ্দুন সাংস্কৃতিক কেন্দ্র টাঙ্গাইলের প্রতিষ্ঠাতা পরিচালক শিল্পী ফিরোজ উদ্দিন আল আজাদের একক অ্যালবাম কবর যেদিন ডাকবে আমায় বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো গানে নতুন কোনো সুরে অডিও বা ভিডিও অ্যালবামে এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি কাজী আমিনুল ইসলাম আল্লাহ হাফিজ almudina.com almudina.com